তাহলে আল্লাপাক সমস্ত মানুষকে বলছেন কি খাবার জন্য হালা হালাল তৈবা আল্লাপাক মোমিনদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা হালাল রিজিক খাও সমস্ত নবী রাসুলদেরকে বলছেন ইয়া ইউয়ার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা ও আমার রাসূলেরা হালাল খাও তারপরে রাসূল রাসালাতের দায়িত্ব পালন কর সমস্ত নবীদের একটা পেশা ছিল তারা প্রত্যেকে একটা পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন কেউ কৃষক ছিলেন কেউ ম্যাচ সরাইতেন এক একজন এক এক পেশা অবলম্বন করে জীবন নির্বাহ করতেন আল্লাহ আকবর এই জন্য আমার ভাইরা এবং বোনেরা রিজিকটা হালাল করতে হবে আমল কবল করতে হলে রিজিক হালাল লাগবে সুদ খাওয়া যাবে না সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কারণ সুদ এত মারাত্মক অপরাধ আর রেবা সাবান নবী সাল্লা সাল্লাম বলেন সুদের মধ্যে সত্তর ধরনের বড় বড় অপরাধ আছে সবচেয়ে নিচের যেটা সবচেয়ে সহজ যেটা সেটা হলো আপন মাকে বিবাহ করার মধ্যে যে অপরাধ সুদ খাওয়ার মধ্যে সবচেয়ে ছোট গুণা হলো এটা নাওজবিল্লা এবার দেখেন উপরের গুলা কত বড় বড় এইরকম সত্তরটা সত্তর ধরনের অপরাধ এই সুদের মধ্যে আছে লান আল্লাহ কেলার রেবা ওয়ামো কেলাহু ওয়া সুদ খায় যে দে যে কাগজপত্র লেখে যে সুদের সাক্ষী থাকে সবার উপরে আল্লাহ রব্বাল আলমিনের লানত নবী সাল্লাম বলেন মেরাজের রাত্রে আমাকে জাহান নামের বিভিন্ন মানুষের আজাবের চিত্র দেখানো হয়েছে এক জায়গাতে গেলাম দেখি এক এক মানুষের প্যাটগুলা বুতুন হোম কালবয়ুত এক একটা প্যাট বিশাল বিশাল বাড়িঘরের মতো বিরাট বিরাট এই গুলোর ভিতরে সাপ বিচ্ছু ঢুকতেছে আর বাহির হইতেছে ঢুকতেছে আর বাহির হইতেছে ফ্যাটের ভিতরে সাপ বিচ্ছু রাস্তা না আমি জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল ভাই জিব্রাইল এরা কারা এই মানুষগুলোর প্যাট কেন এত বড় পেটের ভিতরে কেন এইভাবে সাপ বিচ্ছু ঢুকে আর বাইর হয় ঢুকে আর বাইর হয় জিবরিল আলাইসালাম বলেন হাউলাই আকলা রেবা এরা হলো আপনার উম্মতের সুৎখোর মানুষগুলা এরা সুদ খাইত এই সুদ খাওয়ার কারণে আজকে এদের পেটগুলা বিশাল হয়ে গেছে এই পেটের ভিতরে শুধু সাপ বিচ্ছু ঢুকতেছে আর বাহির হইতেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আরেকটু সামনে যাওয়ার পরে দেখলাম বিশাল একটা নদী এই নদীর ভিতরে কতগুলো মানুষ সাঁতরাইতেছে সাঁতার কাটতেছে সাঁতার কেটে কেটে কিনারায় আসে আর দেখি কিনারায় কতগুলো ফেরেস্তা বসে বসে বিশাল বিশাল পাথরের টুকরা নিয়ে বসে আছে যখন এই মানুষটা সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে ওই পাথরটা তার মাথার উপরে জোরে নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপের পরে লোকটা আবার সেই আগের মতো নদীর ওই মাথায় চলে যায় আবার লোকটা কিনারায় আসে আবার এইভাবে পাথর নিক্ষেপ করে একের পর এক পাথর নিক্ষেপ করতেছে আর লোকটা এইভাবে সাঁতরাইতেছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা জিবরিল আলী ইসলাম বলেন এরাও আপনার উন্মতের সুৎখোরেরা এরাও সুৎখোর তাহলে সৎখরদের কত কঠিন আজাব আজকে দেখা যায় আমাদের কাছে সুদ এত হালকা হয়ে গেছে সুদের গুণাটাকে আমরা গুণাই মনে করি না সুদ কয় দুনিয়ায় এ সময় সুদ না খায় চলতে পারে সুদ না এখন কয় লাভ ইন্টারেস্ট কত পদ্ধতির কত সিস্টেমের সুদ দেখা যায় অহরহ সুদের নানা নানা পদ্ধতি বিভিন্ন পদ্ধতি এই সুদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ পাক বলছেন বান্দা সুদের থেকে যদি দূরে থাকতে না পারো যদি মুমিন হও সুদ ছাড়ো সুদ ছাড়ো যদি বলো যে না সুদ ছাড়া চলতে পারবো না সুদ লাগবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য রেডি আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার জান্নাতে যাওয়া যাবে নাকি আমাদের আমাদের অনেকের কাছে প্রায় সবার কাছে আজকে সুরটা এত মারাত্মক অপরাধ কিন্তু এটা সহজ হয়ে গেছে গুনায় মনে হয় না অহরহ সুদ আর সুদ সুদ আর সুদ এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা সুদ থেকে দূরে থাকতে হবে দুনিয়ার জীবনটা একেবারে অল্প সময় দেখতে না দেখতে চলে যাবে আপনি সম্পদের পাহাড় ঘটবেন নিজে খাইতে পারবেন না অন্যের জন্য রেখে যাবেন অন্যের জন্য রাখি নিজে জাহান নামে চলবেন যারা গোশ খায় যারা অবৈধ ইনকাম করে অবৈধ উপার্জন করে উপার্জন করে করে কোটি কোটি টাকা বানায় বাড়ি বানায় গাড়ি বানায় নিজে কিন্তু ভোগ করতে পারে না রেখে চলে যায় পরে এগুলা তার পরবর্তী বংশধররা খায় কিন্তু নিজে মাঝখান দিয়ে জাহান নামে চলে যায় আমি জাহান নামে যাই অন্যদেরকে এগুলো দিয়ে যাওয়ার দরকারটা কি আগে আমার কৌয়ান পোশাক নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে তারপরে আহালকে বাঁচাইতে হবে এখন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম না আহালের জন্য সব রেখে গেলাম এই কাজ করা যাবে না এই আমার ভাইয়েরা এবং বোনেরা কৃষি কাজ করব সেটাও হালাল হইতে হবে চাকরি বাকরি করব সেটাও হালাল হইতে হবে ব্যবসা বাণিজ্য করব সেটাও হালাল হইতে হবে যেটাই করি যেই পেশা অবলম্বন করি সেটা হালাল পেশা হইতে হবে